সত্যের পথে চলো বহু দূর যায় চলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে সত্যের পথে চলো বহু দূর যাই চলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে সত্যের পথে চলো বহু দূর যাই চলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে এই পথে হাগুয়ার সারে সারে সত্যের নিশানাজ তুলে ধরো বারে বারে তেরি সাদাজ তুলে ধরো বারে বারে বাজাও মধুর সুর বাজাও মধুর সুর জাগাও পরাণ তাপিত ঘুমন্ত সকলে সত্যের পথে চলো বহু দূর যাই চলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে সত্যের পথে চলো প্রভু যাই চলে বুক ভরা নিয়ে নিরাশা দোলে দোলে সত্যের পথ কখু নির্ঝঞ্ঝাট জেনে নিয় বন্ধু বন্ধুরে পথ ঘাট বন্ধুরে পথ ঘাট সত্যের পথ কভু নয় নির্ঝঞ্ঝাট জেনে নিয় বন্ধু বন্ধুরে পথ ঘাট তারপর একদিন আসবে যে শুভ সুমহান বিজয়ে বাজবে সে মধুবি তারপর একদিন আসবে যে শুভ সুমহান বিজয়ে বাজবে সে মধুবি চালাও ভিজা চালাও ভিজা দাও সে আজান সারা আজ করে ডাক ভুবনে সত্যের পথে চলো বহু দূর যাই চলে বুক ভরা নিয়ে নিরাশা দোলে দোলে সত্যের পথে চলো বহু দূর যাই চলে বুক ভরা নিয়ে নিরাশা দোলে দোলে এই পথে হাগুয়া সাড়ে সত্যের নিশানা তুলে ধরো বারে বারে বাজাও মধুর সুর বাজাও মধুর সুর জাগাও পরা তাপিত ঘুমন্ত সকলে সত্যের পথে চলো বহু দূর যাই চলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে সত্যের পথে চলো বহু দূর যাই ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে বুক ভরা আশা নিয়ে নিরাশা দোলে দোলে